এলাহি মাওলা তুমি মাবুদ সবার নাম জপে মাওলা তোমার এই বন্দ হগুন এলাহি মাওলা তুমি মাবুদ সবার নাম জপে মাওলা তোমার এই বান্দা গুনাহগার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আমার কাছে মাওলা তুমি সবচেয়ে বড় ধন এই পৃথিবীর সবার চেয়ে অমূল্য রত আমার কাছে মাওলা তুমি সবচেয়ে বড় ধন এই পৃথিবীর সবার চেয়ে অমূল্য রত আমার কাছে মাওলা তুমি সবচেয়ে বড় ধন এই পৃথিবীর সবার চেয়ে অমূল্য রত ইয়া আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ পৃথিবীর সবাই আমায় দূরে ঠেলে দেয় মাওলা বুঝি বারে বারে বুকে টেনে নেয় এই পৃথিবীর সবাই আমায় দূরে ঠেলে দেয় মাওলা বুঝি বারে বারে বুকে টেনে নেয় এই পৃথিবীর সবাই আমায় দূরে ঠেলে দেয় মাওলা বুঝি বারে বারে বুকে টেনে নেয় আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ইয়া এলাহি মাওলা তুমি মাবুদ সবার নাম জপে মাওলা তোমার এই বান্দা গুনাহগার ইয়া এলাহি মাওলা তুমি মাবুদ সবার নাম জপে মাওলা তোমার এই বান্দা গুনাগা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ সন্ধ্যা তারা পরিবেশনায় বিপিএস আনসার শিল্পী গোষ্ঠী প্রযোজনায় আলমদিনা ডট কম সৌজন্যে বিপিএস ও ফাজুল কোরআন মাদ্রাসা লাকসাম কুমিল্লা শব্দ ধারণে rhythm plus dot com Purana Paltan Dhaka